বর্ণবাদ ভিত্তিক জাতীয়তার কারণে তাদের মধ্যে কি পরিমাণ দ্বন্দ্ব এবং ফেসাদ লেগে থাকে আমরা জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেখানেও কখনো নিম্ন শ্রেণীর হিন্দুরা তারা কখনো উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারে না রাষ্ট্রযন্ত্রের ক্ষমতায় কখনো তাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় না হাদিসের মধ্যে এসেছে রসুল উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত মানুষ এসেছে আদম আলা নবীন আলাইহিস থেকে আর আদম আলাইহি সালামকে আল্লাহ তালা বানিয়েছেন মাটি থেকে সুতরাং সমস্ত মানুষের সূত্র হল আদম আলাইহি সালাম এবং তার সৃষ্টির মূল হল মাটি সুতরাং লা আলা আজামি আলা আসওয়াদ আলা আলা আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া সুতরাং রাসূল বলছেন কোন আরবের উপর কোন আরবের এবং কোন আরবের উপর কোন আরবের কোন কৃষ্ণাঙ্গের উপর কোন শ্বেতাঙ্গের কোন শ্বেতাঙ্গের উপর কোন কৃষ্ণাঙ্গের কোন বৈশিষ্ট্য নেই হা ইল্লা বিদ্যা কোয়া তাকোয়ার মাধ্যমে মানুষের মধ্যে তারতম্য হতে পারে তো পৃথিবীর ইতিহাসে মানুষ বিভিন্ন জাতীয়তায় আক্রান্ত হলেও প্রতিটা মানুষের আদর্শের একটা স্থান থাকে যেই জায়গায় আমরা দেখব ইতিহাস ঘাটলে সাধারণত ধর্ম মানুষের আদর্শিক ভিত্তি হিসেবে কাজ করে কেউ নিজেদের কিহুদি ধর্মের অনুসারী বানিয়ে ফেলেছে কেউ নিজেদেরকে খ্রিস্ট ধর্মের অনুসারী বানিয়ে ফেলেছে কেউ গৌতম বুদ্ধের অনুসারী হিসাবে নিজেদেরকে বৌদ্ধ ধর্মের বানিয়ে ফেলেছে কেউ নিজেদেরকে শিখ বানিয়ে রেখেছে তো এই সবগুলো কাজ হয়েছে মূলত মানুষের আদর্শিক ভিত্তি হিসাবে যে আমার ভৌগোলিক একটা পরিচয় আছে আমি অমুক দেশের নাগরিক কিন্তু আমার আদর্শ কি হবে মানুষের আদর্শের জায়গা কখনো খালি থাকতে পারে না হয়তো আদর্শের জায়গায় কোন ধর্মস্থান নেবে অথবা যদি কোন ধর্মই সে এখানে নিজের আদর্শ হিসেবে গ্রহণ না করে তাহলে সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা তার আদর্শ হিসেবে স্থান নেবে তো আমরা দেখব আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন হুয়েল্লেরি খলাকাকুম তামিনকুম কাফিরুম আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে একটা ভাগ করে দিচ্ছেন কোরআন বলছে হুয়েল্লেরি খলাকাকুম তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিনকুম কাফিরু ওয়া মুমিন তারপর তোমরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছো একদল আল্লাহকে অস্বীকার করেছো আর একদল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় আল্লাহর দল আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না মানব রচিত কোন আদর্শের অনুসরণ করে কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় শয়তানের দল কোরআনের মধ্যে আমরা দুইটা দলের অস্তিত্বই দেখতে পাই একটা হলো হিজবুল্লাহ তথা আল্লাহর দল আর একটা হলো হিজবুল শৈতান তথা শৈতানের দল কোরআন আমাদেরকে শিখাচ্ছে যারা আল্লাহর দলের মধ্যে নিজেদেরকে সামিল করে ফেলবে তাদের ভাষা যাই হোক তাদের শরীরের বর্ণ যাই হোক তাদের ভৌগোলিক পরিচয় যাই হোক তারা সকলে একজন অপরজনের ভাই হয়ে যাবে ইন্নামাল মুমিনুন ইখওয়া নিশ্চয় মুমিনরা পরস্পর পরস্পরের ভাই আর যখন একজন মানুষ নিজেদেরকে আল্লাহর দলের মধ্যে সামিল করে ফেলবে তখন শয়তানের দলের অনুসারী যারা রয়েছে তাদের সঙ্গে এই সমস্ত মানুষের স্বয়ংক্রিয়ভাবে একটা বিভাজন একটা বিভেদ সৃষ্টি হয়ে যাবে কোরআন বলছে কৌমা হে নবী আপনি এমন কোন সম্প্রদায়কে পাবেন না ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল যারা আল্লাহর উপর এবং শেষ দিবসের উপর বিশ্বাস রাখে তাদেরকে এমন অবস্থায় আপনি পাবেন না ইউ আর ডোন আল্লাহ রসুলা যে তারা যে সমস্ত মানুষ আল্লাহ এবং তার রসুলের প্রতি বিরুদ্ধাচরণ করে আল্লাহ এবং তার রসুলের প্রতি বিদ্রোহ লালন করে তাদের সঙ্গে ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধন রাখে আপনি এমন কোন মুমিন বান্দাকে পাবেন না যদিও সেই সমস্ত ঘোরদ্রোহীরা তাদের বাবা হয় তাদের পুত্র হয় তাদের ভাই হয় অথবা তাদের বংশের কেউ হয় এরাই তো সেই সমস্ত মানুষ যাদের অন্তরের মধ্যে আল্লাহ ইমানকে খোদাই করে দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে গাইবী ভাবে তাদেরকে শক্তি জুগিয়েছেন ওয়ুদখিলুহুম জান্নাত আর এরাই হলো সেই সমস্ত বান্দা আল্লাহ তারা যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন অন্যদিকে কোরআন বলছে যারা শয়তানের দলের অনুসারী হবে استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون তাদের উপর শয়তান প্রভাব বিস্তার করে ফেলেছে শয়তান তাদেরকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে সুতরাং এরা হলো শয়তানের দল আর জেনে রেখো শয়তানের দল ক্ষতিগ্রস্ত হবে সুতরাং কোরআনের মধ্যে দুইটা দলের আমরা অস্তিত্ব দেখতে পাই একটা হলো আল্লাহর দল যাদের ব্যাপারে বলা হচ্ছে আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন জেনে রেখো আল্লাহর দল সফল হবে আল্লাহর দল বিজয়ী হবে আরেকদিকে বলা হচ্ছে আরেকটা দলের নাম হলো শয়তানের দল আদা ইন্না হিজবা শৈতান হোমল ফাতিরুন নিশ্চয়ই শয়তানের দল ক্ষতিগ্রস্ত হবে সুতরাং পৃথিবীর যে কোনো মানুষ তার বর্ণ যাই হোক তার বংশ যাই হোক তার মুখের ভাষা যাই হোক তার ভৌগোলিক পরিচয় যাই হোক সে যখন নিজেকে আল্লাহর দলের অন্তর্ভুক্ত করে ফেলল তখন আল্লাহর দলের সকল সদস্য তার ভাই হয়ে গেল এবং সাথে সাথে যেই মাত্র সে নিজেকে আল্লাহ দলের মধ্যে সামিল করে ফেলল শয়তানের দলের সঙ্গে তার শত্রুতা হয়ে গেল এজন্য আপনি দেখবেন ইসলামী শিক্ষার মাসালা হল স্বামী স্ত্রীর মধ্য থেকে একজন যদি মুসলমান হয়ে যায় অর্থাৎ সে নিজেকে যদি আল্লাহর দলের মধ্যে সামিল করে ফেলে আর অপরজন নিজেকে আল্লাহর দলের মধ্যে সামিল করে না বরং সে আল্লাহর প্রতি রাসুলের প্রতি অস্বীকার লালন করে শয়তানের দলের মধ্যে থাকে ইসলামী শিক্ষার মাসালা হল এই স্বামী স্ত্রীর মধ্যে বিবাহের বন্ধন বিচ্ছেদ হয়ে যাবে একইভাবে একজন মুসলমান একজন কাফের নারীকে যতই ভালো লাগুক তার জন্য এই সুযোগ নেই সে কাফের নারীকে নিজের স্ত্রী করে নিজের ঘরে তুলবে কোরআনের মধ্যে সুরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ বলছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه হে মুমিনরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে কি আদর্শ ইদ কালু লিকাউমিহিম যখন ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম এবং তার গোত্রের লোকেরা নিজের সম্প্রদায়ের শয়তানের দলের অনুসারীদেরকে লক্ষ্য করে বলল ইন্না শুনে রাখো তুমি আমার বাবা হতে পারো তুমি আমার ভাই হতে পারো তুমি আমার আত্মীয় হতে পারো কিন্তু শুনে রাখো তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত মতবাদ মতদর্শ মূর্তির পূজা করছো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কাফারনা বিকুম আমরা তোমাদের মতবাদ মতদর্শ ধর্মকে অস্বীকার করলাম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা চিরকালের জন্য আমরা আল্লাহর দল এবং তোমরা শয়তানের দলের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা যতক্ষণ না তোমরা এক আল্লাহর পরিমাণ আনো সুতরাং একজন মুসলমান ব্যক্তিগত কারণে কখনো অন্য মুসলমানের উপর ক্রোধ হিংসা বিদ্বেষ লালন করতে পারে না হাদিসের মধ্যে রসুল রসুল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য বলা হয়েছে দিনের বিধানের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত কঠোর কিন্তু ব্যক্তিগত কারণে তিনি কখনো কারো উপর রাগ করতেন না মুসলমানের ভালোবাসা এবং মুসলমানের রাগ হিংসা বিদ্বেষ এগুলোর ভিত্তি হল ইমান আহাবুল আমাল আল ফিল্লাহ সই হাদিসে বলা হচ্ছে আল্লাহর কাছে সর্বোত্তম আমল কি তুমি ভাবছো নামাজ তুমি ভাবছো রোজা আরে শোনো আল্লাহর কাছে সর্বোত্তম আমল হলো কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসা কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করা অর্থাৎ একজন মুসলমানের ভালোবাসা এবং ঘৃণার মূল নীতি হলো আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ঘৃণা সুতরাং একজন মুসলমান তাকেই ভালোবাসতে পারে যাকে আল্লাহ ভালোবাসেন এবং একজন মুসলমান তাকেই ঘৃণা করবে যাকে আল্লাহ ঘৃণা করেন সুতরাং এটা কিভাবে হতে পারে যে একজন মুসলমান এমন কাউকে তার বন্ধু তার আত্মীয় তার স্বজন তার ভালোবাসার মানুষ হিসেবে গ্রহণ করবে যাকে আল্লাহ তারা ঘৃণা করেন এজন্য ইসলামে আকিদার অন্যতম একটা অংশই রাখা হয়েছে আল ওয়ালা ওয়াল বারা যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মিল্লাত ইব্রাহিম আল্লাহ তার রসুলকে আদেশ দিচ্ছেন শোনো আমি তোমাকে ওহাইয়ের মাধ্যমে বিধান দিচ্ছি ইব্রাহিম হানিফা তুমি ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো যে ইব্রাহিম একনিষ্ঠ ছিল সেটা কি এই দেখো সেই আদর্শ যেই মাত্র তিনি ইসলামের মধ্যে আল্লাহর দলের মধ্যে নিজেকে সামিল করে ফেললেন শয়তানের দলের সঙ্গে শয়তানের দলের মতবাদ মতদর্শের সঙ্গে তাদের শত্রুতা তাদের পাচিয়ে দাঁড়িয়ে গেল ওমর ইবনুল খতাব রবি আল্লাহ তালান আমিরুল মমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা আমরা সবাই জানি এক সময় তিনি অসুরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার জন্য তরবারি নিয়ে রাসুলের কাছে এসেছিলেন এই মানুষটা যেই মানুষটা নিজের হাতে রহমাতুল্লিন আলমিন সাল্লাহ আলী হাসাল্লামের গলা কেটে ফেলে দিতে চেয়েছিল যে মানুষ আবু জাহেলের মতে ইসলামের একজন অন্যতম শত্রু ছিল সেই মানুষটা যেই মাত্র ইসলাম গ্রহণ করে নিল মুসলমানরা তাকে নিজেদের ভাই হিসাবে গ্রহণ করে নিল এক্ষেত্রে তারা সামান্য কুণ্ঠাবোধ করেনি একজন সাহাবি তিনি ইরান থেকে দীর্ঘকাল পর্যন্ত সত্যের অনুসন্ধান করতে করতে করতে করতে অবশেষে তিনি ইসলামের সন্ধান পেলেন আমরা যাকে সালমান ফারিসি রবি আল্লাহ তালাহ নামে চিনি এই সালমান ফারিসি রবি আল্লাহ তালাহ যখন ইসলাম গ্রহণ করে নিলেন তখন মুসলমানরা তাকে একজন ভাইয়ের মতোই গ্রহণ করে নিল তারা এটা ভাবলো না যে এই মানুষটা তো এতকাল ইসলামের বিরুদ্ধে ছিল ইসলামের বাইরে ছিল সুতরাং সে যখন লাইলাহ পরে ফেললো তারপর তার প্রতি আমরা হিংসা লালন করব বিদ্বেষ লালন করব সালমান রাজি আল্লাহ বলতেন আরে শোনো তোমরা আমার পরিচয় জানতে চাও আমি হলাম সালমান ইবুল ইসলাম তিনি বলতেন আমি হলাম সালমান ইবুল ইসলাম আমি ইসলামের সন্তান সালমান ইসলাম আমাকে নতুন জীবন দিয়েছে আপনি দেখেন ইসলামের ইতিহাস পড়লে বেলাল রবি আল্লাহ তালানহ আবিসিনিয়ার অধিবাসী একজন নিগ্র সাহাবি একজন দাস একজন গোলাম সমাজের মধ্যে যাকে সবচেয়ে নিম্ন স্তরের মানুষ গণ্য করা হয় যার নিজের ব্যক্তি সত্তার উপর যার কোনো স্বাধীনতা নেই সেই মানুষ ইসলামের প্রথম মসদিন হওয়ার সৌভাগ্য অর্জন করল অমর ইবনুল খতাব রবি আল্লাহ তাকে দেখলে বলতেন বিলাল গুলাম সঈদিনা হুয়া সঈদুনা বেলাল হলো আমাদের মনিব আমাদের নেতার গোলাম এবং সে আমাদেরও গোলাম উমর রজি আল্লাহ বললেন হুজাইফা রজি আল্লাহ তালের গোলাম সালিম সালিম মাউলা হুজাইফা এই সালিম হুজাইফা রজি আল্লাহ আজাদকৃত গোলাম সে যদি এই মুহূর্তে জীবিত থাকত আমি অমর মৃত্যুবরণ করার পূর্বে আমার পরবর্তী খলিফা হিসাবে তার নাম ঘোষণা করে যেতাম জায়দুল হারেসা রাজি আল্লাহ একজন গোলাম সাহাবি রাসুলের গোলাম ছিলেন রাসুল তাকে আজাদ করে দিয়েছিলেন রাসুল তাকে নিজের পালক পুত্র হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন শুধু তাই না নিজের আপন ফুফাতো বোন কুরাইশের অভিজাত নারী জায়নাব রাজি আল্লাহ আনহুকে জায়দের সঙ্গে বিবাহ দিয়েছিলেন ইয়ার মুখের যুদ্ধে একটা পর্যায়ে মুসলমানদের আমির নির্ধারণ করা হয়েছিল জায়েদকে এবং পরবর্তীতে তার সন্তান উসামা রাজি আল্লাহ আনহু যাকে হেব্বুর রাসুল বলা হতো এক যুদ্ধের মধ্যে যখন উল্লাহ সাল্লাহাম ইন্তেকাল করেন সেই সময় উসামার বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে সেই উসামাকে এমন বাহিনীর আমির বানিয়ে দেওয়া হয়েছিল যেই বাহিনীর মতো অমর রাজি আল্লাহ মতো সাহাবি ছিল আবু ওবায়দ ইবনুল জাল্লাহ রাজি আল্লাহ মতো সাহাবি ছিল আপনি দেখেন মুসলমানরা যেই মাত্র কালেমা করে নিয়েছে তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কি পরিমাণ মজবুত হয়ে গিয়েছিল যে মক্কর সাহাবিরা যখন মদিনার মধ্যে হিজরত করে আসলো তাদের বাবা নেই মা নেই আত্মীয় নেই তাদের এখানে ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি কিছু নেই কিন্তু মদিনার সাহাবিরা তাদেরকে কতটা আপন করে বুকে জড়িয়ে নিয়েছিলেন বুখারি শরীফের মধ্যে সাদ রবি এবং আব্দুর রহমান ইবনু আউফ রাজি আনহুর ঘটনা বর্ণিত হয়েছে যে আব্দুর রহমান ইবন আও এবং সাহাদ ইবন রবিয়া রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন হিজরত করার পর রসুল মক্কর সাহাবি এবং মদিনার সাহাবিদের মধ্যে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে দিয়েছিলেন এবং সেই সময় এই ভ্রাতৃত্বের বন্ধন এতটা মজবুত ছিল তখন ইসলামের বিধান ছিল একজন সাহাবি যদি মারা যায় তাহলে তার ওয়ারিস হবে তার আত্মীয় স্বজন না বরং তার ওয়ারিস হবে তার এই ভাই তো আব্দুর রহমান ইবনা আউফ রাজি আল্লাহ তিনি দক্ষ ব্যবসায়ী ছিলেন তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন তখন রসুল্লাহ সাল্লাম সাদ ইবনু রবিয়া রাজি আল্লাহ আনহুর সঙ্গে তার ভ্রাতৃত্বের বন্ধন গড়ে দিলেন সাদ ইবনু রবিয়া তিনিও বিত্তশালী সাহাবি ছিলেন তিনি বললেন হ্যাঁ আব্দুর রহমান হ্যাঁ আমার ভাই আমার তো অনেক সহায় সম্পদ রয়েছে আমি আমার অর্ধেক সহায় সম্পদ তোমাকে দিয়ে দিচ্ছি আমার তো দুইজন স্ত্রী রয়েছে তুমি দেখো কোন স্ত্রীকে তোমার পছন্দ হয় আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি ইজ্জত পালন হওয়ার পর তুমি তাকে বিয়ে করে নিও নিজের স্ত্রীকে ত্যাগ করা নিজের অর্ধেক ধন সম্পদ ত্যাগ করা এটা তখনই সম্ভব হয়েছিল যখন মুসলমানের ভালোবাসা এবং ঘৃণার কেন্দ্রবিন্দু আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ঘৃণা হয়ে গিয়েছিল এক সাহাবি ক্ষুধার্ত সাহাবি রসুল্লাহ সাল্লামের কাছে আসলেন হে আল্লাহ রসুল আমাকে খাবার দিন রসুল্লাহ সাল্লাহ ইসলাম ঘরে খোঁজ করলেন কিন্তু খোঁজ করে দয়ার নবী নিজের ঘরে কোনো খাবার খুঁজে পেলেন না তিনি সাহাবিদের মধ্যে ঘোষণা দিলেন তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ক্ষুধার্ত সাহাবিকে খাবার খাওয়াবে আবু তল্লাহ রাজি আল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন তিনি বললেন হা আমি তাকে খাবার খাওয়ানোর জিম্মদারি নিচ্ছি সেই সাহাবি এই ক্ষুধার্ত সাহাবিকে নিজের ঘরে নিয়ে গেলেন ঘরে যাওয়ার পরে দেখলেন ঘরে এই পরিমাণ খাবার আছে যা দিয়ে মাত্র একজন মানুষ খেতে পারবে এখন যদি এটাকে আমরা ভাগ করে খাই মেহমানের কমতি হবে মেহমানের হক আদায় হবে না তখন তিনি স্ত্রীকে বললেন যখন আমরা খেতে বসবো তুমি কষ্ট করে বাতিটা নিভিয়ে দিও আমরা যখন অন্ধকারে খাব আমরাও খাবারের ভান করব সেই সাহাবি টের পাবেন না তিনি পেট ভরে খেয়ে ফেলবেন আর তিনি বুঝবেন হয়তো বাতির মধ্যে প্রদীপের মধ্যে তেল ফুরিয়ে গিয়েছে এই জন্য প্রদীপ নেভে গেছে তো পরবর্তী দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আয়াত নাজিল হয়ে গেল ওয়ও সিরোনা আলা আংফুসিহিম ওলাউ কানা বিহিম খাসাসা এটা ছিল সাহাবিদের ঐক্য তাদের মধ্যেও এক একজন এক এক দেশের ছিলেন কেউ আবিসিনিয়ার ছিলেন কেউ রোমের ছিলেন কেউ ইরাকের ছিলেন কেউ শামের ছিলেন কিন্তু যেই মাত্র তারা ইসলাম গ্রহণ করে নিলেন সাথে সাথে সকল মুসলমান তাকে নিজের ভাইয়ের মতো আবদ্ধ করে ফেললেন কোরআনের মধ্যে বলা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয়ই মুমিনরা পরস্পর পরস্পরের ভাই مثل المؤمنين في تراحمهم وتوادهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى মুসলমান পরস্পরের পরস্পরের প্রতি ভালোবাসা দয়া এবং বাৎসল্য লালন করার ক্ষেত্রে তাদের দৃষ্টান্ত হল এক দেহের মতো এক দেহের কোন একটা অঙ্গ যদি আক্রান্ত হয় দেহের বাকি অঙ্গগুলো রাত না জেগে কাটায় রাত জেগে তারা বিনিদ্র রজনী পার করে এবং তারা সকলেই ব্যথায় ব্যথিত হয়ে যায় এজন্য আল্লাহ ইকবাল বলেছেন চীন ও আরব হামারা হিন্দুস্তা হামারা মুসলিম হ্যাঁ হাম অতন হ্যাঁ সারা জাহা হামারা আজকের দুনিয়ায় আপনি দেখবেন সেই আরাকানের মধ্যে সেই চীনের উইঘুরের মধ্যে সেই ভারতের কাশ্মীরের মধ্যে একজন মুসলমান যদি নির্যাতিত হয় সারা দুনিয়ার মুসলমান তারা প্রতিবাদ মুখর হয়ে যায় কেন কারণ তুমি হতে পারো কাশ্মীরের ভাই তুমি হতে পারো আফগানের ভাই তুমি হতে পারো ইরাকের ভাই তুমি হতে পারো আরাকানের ভাই কিন্তু তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মুসলমান যখন তুমি নিজেকে মুসলমানের কাতারে আল্লাহ দলের মধ্যে সামিল করে ফেললে তখন তুমি আমার এক দেহের আরেকটা অঙ্গের মতো কবি বলেন यही सफे खड़े हो गए महमूद আয়াস না কই বান্দা রহা না কই বান্দে নেওয়াজ মুসলমানের বৈশিষ্ট্য তো যখন নামাজের সময় হয় নামাজের কাতারের মধ্যে কোন আমির আর কোন চাষা কোন পার্থক্য থাকে না একে কাতারের মধ্যে একজন আমিরও দাঁড়াচ্ছে তার পাশে তার গোলামও দাঁড়াচ্ছে এমনকি কাতারের মধ্যে একটু আকপিচ করার কোনো সুযোগ নেই রসুল বলছেন কাতারকে সোজা করো কাতারকে সোজা করো হয়তো কাতারকে সোজা করবে অথবা আল্লাহ তোমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দিবেন একই কাতারে একই কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে একসাথে আমিরও দাঁড়াবে মামুরও দাঁড়াবে গোলামও দাঁড়াবে মনিবও দাঁড়াবে এটাই হলো ইসলামের আদর্শ কিন্তু বিভিন্ন জাতীয়তা ভৌগোলিক জাতীয়তা বর্ণের জাতীয়তা ভাষার জাতীয়তা মুসলমানদের এই বন্ধনকে নষ্ট করে দিয়েছে আপনি দেখেন এই যে উনিশশো একাত্তরে এই পাকিস্তানিরা যে নিরীহ বাঙ্গালীদের উপর অত্যাচার করেছিল এর কারণ আর কি ছিল আপনি পাকিস্তানের ইতিহাস পড়ে দেখেন পূর্ব থেকেই তারা এই অঞ্চলের মানুষদেরকে শুধু ভাষা ভিন্ন হওয়ার কারণে তারা নিম্ন শ্রেণীর মানুষ মনে করত চাষা ভূষা মনে করত এদের উপর নির্যাতন করাকে বৈধ মনে করত বলছেন যে ব্যক্তি সাম্প্রদায়িকতার জন্য জীবন দেয় মৃত্যুবরণ করে সে আমার উম্মত না লেইসা মিন্না মান দাআ আসাবিয়া যে ব্যক্তি সাম্প্রদায়িকতার দাওয়াত দেয় মানুষদেরকে সাম্প্রদায়িকতার দিকে ডাকে সে আমার উম্মত না লেইসা মিন্না মান কাতাল আলা আসাবিয়া যে ব্যক্তি সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধে লিপ্ত হয় সে আমার উম্মত না আমার উম্মত সেই হবে আমার উম্মত সেই হবে যে ইমান আনার সঙ্গে সঙ্গে নিজের ভালোবাসা নিজের ঘৃণার কেন্দ্রবিন্দু আল্লাহকে বানিয়ে দিবে একজন মুসলমান অপর মুসলমানের উপর কখনো হিংসা লালন করতে পারে না আর রসুল্লাহ সাল্লাম বলছেন তুমি আরেক ভাইয়ের উপর হিংসা লালন করবে আর লম্বা লম্বা তাহাজুদ পড়বে আউ্বাবিদ পড়বে ইসরাক পড়বে আরে শোনো ইন্দাল হাসাদ ইয়াকুল হাসানাত কামা নারুল হাতাবা তোমার এই হিংসা তোমার সব নেক আমলকে খেয়ে ফেলবে যেমনি ভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে তুমি অনেক আমল করছো অনেক বাজার সঞ্চয় করছো কিন্তু যেই পাত্রের মধ্যে নিচ্ছ যেই ব্যাগের মধ্যে নিচ্ছ তোমার ব্যাগের তো নিচটা ছেঁড়া আছে তোমার সকল আমল নিচ দিয়ে পড়ে যাবে একজন মুসলমানের শত্রু হলে শুধু সেই শত্রু হতে পারে যে আল্লাহর প্রতি বিদ্বেষ লালন করে আল্লাহর প্রতি ঘৃণা লালন করে এছাড়া মুসলমানের আর কোন শত্রু হতে পারে না মুসলমানের ইমানের মুসলমানের ঐক্যের কেন্দ্রবিন্দু হচ্ছে তাওহিদ আল্লাহ তালার একত্ববাদ রাসুলের উপর বিশ্বাস পরকালের উপর বিশ্বাস অথচ আজকের দুনিয়ায় আপনি সারা দুনিয়ার দিকে যদি তাকান দেখবেন শাখাগত বিষয় নিয়ে শাখাগত মাসালা মাসাইল নিয়ে যেগুলো না আপিদার কোনো বিষয় যেইগুলা না ইসলামের মূল কোনো বিষয় এরকম শাখাগত বিষয় নিয়ে উম্মতে উম্মতে মারামারি ভাইয়ে ভাইয়ে মারামারি উম্মতের মধ্যে অনৈক্য উম্মতের মধ্যে বিভেদ এমনকি এক দল আরেক দলকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে অভির করে দিচ্ছে অথচ একজন মুসলমান সে তাহাইদের ভিত্তিতে রেসালাতের ভিত্তিতে তার মধ্যে ঐক্য থাকবে হতে পারে আমি বাঙালি আর হতে পারো তুমি আফগান হতে পারে আমি বাঙালি হতে পারো তুমি এরাকি কিন্তু তোমার মধ্যেও তাও হাইদ আছে আমার মধ্যেও তাও হাইদ আছে সুতরাং তুমি আমার ভাই আমি তোমার ভাই তুমি সাফেই মাঝহের হলেও আমার ভাই তুমি হাম্বলি মাঝহের হলেও আমার ভাই তুমি মালিকি মাঝহব হলেও আমার ভাই আরে চারো মাঝহব নিয়েই তো উম্মত এতকাল এক হয়েছিল এমন তো না যে ইমাম বলছে বলছেন আরে আবু হানিফাকে আবু হানিফা জাহান্নামি আবু হানিফা গোমরা না ইমাম আহ আহমদ এটা বলেছেন না ইমাম মালিক এটা বলেছেন তার মাঝহাব ছিল এরকম দেশে দেশে বিভাজন ছিল কখনো ইরাক ছিল কখনো শাম ছিল কখনো সিরিয়া ছিল কখনো মক্কা ছিল কখনো মদিনা ছিল কিন্তু মুসলমানদের মধ্যে অনৈক্য ছিল না বিভেদ ছিল না মুসলমানের কাছে তার ইমান এবং তার তেওহাইদ যেটাই হলো সবচেয়ে বড় শক্তি এর উপর সে কখনো অন্য কিছুকে প্রাধান্য দেবে না আপনি দেখেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যে মাটিতে বেড়ে উঠেছেন যে মাটির হাওয়া বাতাসে তিনি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছেন যে মাটির মধ্যে তার আত্মীয় স্বজন রয়েছে যে মাটির মধ্যে তার ঘর বাড়ি রয়েছে কিন্তু যখন এই মাটির মধ্যে থেকে ইসলাম পালন করা কঠিন হয়ে গেল যখন এই মাটির মানুষেরা নিজেদের মুখের ফুৎকার ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে চাইল তখন রাসুল এই মাটিকে ইসলামের উপর প্রাধান্য দেননি রাসুল এই মাটিকে ছেড়েছেন মদিনার পথে চলেছেন পিছনে ফিরে তাকাচ্ছেন বারবার ফিরে তাকাচ্ছেন মক্কার দিকে তাকাচ্ছেন আরে এই তো সেই মক্কা যেই মক্কায় আমার জন্ম যেই মক্কায় আমার শৈশব কেটেছে আমার কৈশোর কেটেছে কিন্তু তারপরে কিন্তু পিছনে ফিরে আসেননি নিজের মায়াকে নিজের মহাপদকে ত্যাগ করেছেন ইসলামের ইতিহাসে ইমান এবং কুফরের মধ্যে সবচেয়ে বড় সংঘাত ছিল বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধ ছিল এতটা কঠিন যে যুদ্ধের মধ্যে ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরেছে সন্তান বাবার বিরুদ্ধে অস্ত্র ধরেছে বাবা সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছে এক আত্মীয় আর এক আত্মীয়ের বিরুদ্ধে অস্ত্র ধরেছে এক বন্ধু আর এক বন্ধুর বিরুদ্ধে অস্ত্র ধরেছে এই বদরের যুদ্ধে আবু ওবায়দ আব্দুল জাল্লাহ রাজি আল্লাহানু নিজ পিতাকে নিজ হাতে হত্যা করেছেন ওমর রাজি আল্লাহানু নিজ মামাকে নিজ হাতে হত্যা করেছেন এমনকি রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের চাচা আব্বাস রাজি আল্লাহ আনহু আকিল রাজি আল্লাহ আনহু বন্দী হয়ে এমনকি নিজের মেয়ের জামাই আবুল আস বন্দী হয়ে তাকে মদিনায় নিয়ে আসা হয়েছে এই যুদ্ধের পর একদিন আবু বকর রাজি আল্লাহ ছেলে আব্দুর রহমান তাকে বলল হে বাবা এই যুদ্ধের মধ্যে আমি একটা মক্ষম সুযোগ পেয়েছিলাম আমি চাইলেই তোমার মুন্ডুপাত করতে পারতাম কিন্তু তুমি আমার জন্মদাতা বাবা শুধু এজন্য আমি তোমাকে হত্যা করিনি আবু বকর রাজি আল্লাহ বলছেন আরে শোন আরে আব্দুর রহমান সেই দিন যদি আমি তোকে পেতাম নিজ হাতে দুই টুকরো করে দিতাম ওমর ইবনুল খাতার রাজি আল্লাহ রসুলের কাছে এসে বলছেন হে আল্লাহ রসুল আমি আপনাকে ভালোবাসি দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষের উপর আপনাকে ভালোবাসি শুধু নিজের জীবনের থেকে কম ভালোবাসি নিজেকে অধিক ভালোবাসি আর আমার পরে আমার বাবা হোক মা হোক সন্তান হোক আত্মীয় হোক সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি রসুল্লাহ সাল্লাম বলছেন হে অমর তোমার ইমান হয়নি তিনি কিছুক্ষণ আবারও চিন্তা করলেন আবারও চিন্তা করার পর নিজের মনকে বুঝালেন নিজের মনের মধ্যে বসালেন তারপর বললেন হে আল্লাহ রসুল আমি আপনাকে দুনিয়ার সবার চাইতে অধিক ভালোবাসি এমনকি আমার নিজের জীবনের চাইতেও আপনাকে ভালোবাসি তখন রসুল বললেন আল্লাহ নিয়া ওমর আল্লাহ নিয়া ওমর হে অমর এখন ঠিক আছে এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবা না আরে মুখে লাহ বলতে পারো মুখে তুমি জিকির করতে পারো কিন্তু তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবী তোমার কাছে তোমার বাবা তোমার সন্তান এবং পৃথিবীর সকল মানুষের থেকে অধিক প্রিয় না হই সুরাত ওবার মধ্যে আল্লাহ তালা তার রসুলকে বলে দিচ্ছেন কুল হে নবী আপনি বলে দিন মানুষদেরকে إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره হ্যাঁ আপনি বলে দিন যদি তোমাদের বাবা মা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভাই বোন তোমাদের পরিবার পরিজন এবং যে সম্পদ তোমরা অর্জন করেছ এবং যে ব্যবসা বাণিজ্যের মন্দ হওয়ার আশঙ্কা তোমরা করো এই সমস্ত বিষয় যদি তোমাদের কাছে আল্লাহর থেকে রাসুলের থেকে এবং তার পথে জিহাদের থেকে অধিক প্রিয় হয়ে যায় তাহলে অপেক্ষা করতে থাকো প্রতীক্ষার প্রহর গুনতে থাকো হাত্তা আমরি যতক্ষণ না আল্লাহ তার আজাব নিয়ে আসে এজন্য ইমান শুধু মুখে দাবি করার বিষয় না ইমান শুধু লাহ বলার নাম না ইমান শুধু ইসলামকে সত্য বলে স্বীকার করার নাম না আরে আবু তালেব আবু তালেব রসুল্লাহ সাল্লাহ ইসলামের সম্মানিত চাচা ইসলাম এই দুনিয়ার বুকে আলো বিকিরণ করার পেছনে যে মানুষটার অবদান ছিল অনেক বেশি অনেক বেশি যে সময় রাসুলের কাছে উল্লেখযোগ্য কেউ ছিলেন না সেই সময় ছায়ার মতো যে মানুষটা ছিলেন তিনি হলেন আবু তালেব আর এই আবু তালেবের ইসলামের জন্য এতটা কোরবানি আছে আমার আপনার কেন এই মঞ্চের মধ্যে যারা আছে সকল মানুষের কোরবানি হয়তো আবু তালেবের কোরবানির সমান হবে না এই আবু তালেব মৃত্যুর পূর্বে বলছেন لولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا بذاك مبينا হে মোহাম্মদ যদি মানুষের গালিগালাজ খাওয়ার ভয় না থাকতো যদি তিরস্কার এবং নিন্দার শিকার হওয়ার আশঙ্কা না থাকতো তাহলে তুমি আমাকে পেতে আমি তোমার দিনের জন্য উৎসর্গিত হয়ে গেছি তার মানে আমিও বিশ্বাস করি তোমার ধর্ম সত্য আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু মানুষ আমাকে কি বলবে এজন্য আমি তোমার উপর ইমানের ঘোষণা দিতে পারছি না এই আবু তালেব তার ব্যাপারও হাদিস বলে দিচ্ছে তিনি একজন জাহান নামে শুধু কালেমা পড়াই যদি ইমান আনার জন্য যথেষ্ট হতো তাহলে অনেক হিন্দু অনেক খ্রিস্টান অনেক ভিন্ন ধর্মাবলম্বী আমাদের অনেক মুসলমানের থেকে শুদ্ধ করে কালেমা বলতে পারে কিন্তু এই কালেমা বলা সত্ত্বেও আমরা তাকে মুসলমান বলে স্বীকার করতে পারি না আরে শিয়া যারা রয়েছে শিয়ারা তো নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয় নিজেদেরকে মুসলমান নাগরিক হিসেবে গণ্য করে সারা দুনিয়াও তাদেরকে মুসলমান হিসেবে গণনা করে এমনকি দুনিয়ায় যখন ধর্মের পরিসংখ্যান হয় তখন এই দেড়শো কোটি দুইশো কোটি মুসলমানের যে হিসাব শোনেন এর মধ্যে শিয়ারাও রয়েছে কাদিয়ানিরাও রয়েছে কিন্তু তারাও নিজেদেরকে মুসলমান দাবি করা সত্ত্বেও উম্মত কিন্তু তাদেরকে মুসলমান মনে করে না তো মুসলমান শুধু দাবি করার জিনিস না মুসলমান শুধু মুখে বলার বিষয় না কিন্তু একজন মুসলমান যখন তার দিলের মধ্যে ইমান নিয়ে আসবে তার কথা তার মুখেই সীমাবদ্ধ থাকবে না মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে রাসুল আপনি তাদেরকে বলে দেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ইমান ফি কুলুবিকুম তোমরা তো মুখে ইমানের কথা বলো কিন্তু ইমান তোমাদের দিলের মধ্যে এখনো প্রকাশ প্রবেশ করেনি আপনি দেখেন আমাদের দেশের মধ্যে মাইজবান্দারি নামক একটা দল আমরা সবাই নাম শুনেছি কম বেশি এই ম্যাচ ভান্ডারি তাদের একটা গজলই রয়েছে তুমি কেউ বলে মস্তফা নবী কেউ বলে কাবা তারা তার পীরকে বলছে যে হে পীর তুমি আউ্বাল তুমি আখের তুমি জাহের তুমি বাতেন কেউ বলে তুমি মস্তফা নবী আর কেউ বলে তুমি খানায় কাবা এই মানুষগুলো তো নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয় একইভাবে যারা নিজেদেরকে মুসলমান বলা সত্ত্বেও কুফরি মতবাদ কুফরি মতাদর্শ লালন করে আপনি দেখেন ইসলাম শুধু অন্য কোন ধর্মের মতো কত কাইবাদতের নাম না শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলোর নাম ইসলাম না আলিয়ম তুলকুম দিন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিনের মধ্যে সব আছে তোমার অর্থনীতি তোমার রাজনীতি তোমার ব্যবসা নীতি তোমার রাষ্ট্রনীতি তোমার সমরনীতি তোমার যত ধরনের নীতি প্রয়োজন যত ধরনের আদর্শ প্রয়োজন সবগুলো আদর্শ আমি পূর্ণ করে দিলাম ইসলাম শুধু একটি ধর্ম না ইসলাম হলো একটি দিন একটি জীবন ব্যবস্থা একটি মতাদর্শ যে ব্যক্তি নিজে নামাজ পড়ে রোজা রাখে হজ করে কিন্তু ইসলামকে নিজের আদর্শ হিসাবে গ্রহণ করেনি কোন কুফরি আদর্শকে নিজের মতাদর্শ হিসাবে গ্রহণ করলো তাকে কখনো মুসলমানদের মধ্যে গণ্য করা হবে না মুনাফিকরা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের পেছনে নামাজ পড়ত এবং এই রাজবাড়ির মসজিদগুলোতে না বরং মন্দিরার মসজিদে বসে রাসুলের পিছনে নামাজ পড়তো তারাও রমজানের রোজা রাখত তারাও হজ করত হস্ত মক্কার মুশ্রিকরাও করত এমনকি জিহাদে পর্যন্ত এই মোনাফিকরা কখনো কখনো বেরোত এরপরে তারা মোনাফিক তাদের স্থান ঘোষণা করা হয়েছে তারা জাহান নামে যাবে তারা জাহান নামে যাবে কারণ তাদের ইমান মুখেই সীমাবদ্ধ ছিল আমাদের অধিকাংশ মানুষের ইমান আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত এরকম কিছু দিনের মৌলিক হেফাজতের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে আমার আদর্শের জায়গায় ইসলাম আসতে পারেনি আমি কোন কুফরি মতবাদ কুফরি মতাদর্শকে আদর্শ হিসাবে গ্রহণ করেছি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমাতার আচল পাতা শুনেছি না আমরা সবাই ও আমার দেশের মাটি আমার দেশের মাটি শোনো তোমাকে বলছি তোমার পরে মানে তোমার উপরে তোমার পদতলে ঠেকাই মাথা আমরা মাথা ঠেকাই অথচ একজন মুসলমান তার মাথা একমাত্র কার সামনে ঠেকতে পারে এই কথাগুলো বলছি নিত্যদিন বলছি শুনছি কিন্তু আমার কখন এই ভাবনায় আসছে না আরে ইসলাম তো শুধু নামাজ আর রোজা হজার জাকাতের নাম না ইসলাম তো একটা আদর্শেরও নাম আমি আদর্শ হিসেবে কোন জিনিসকে গ্রহণ করলাম আরে যে ইসলামের জন্য আমার রাসুল নিজের দেশ ছেড়েছেন নিজের মাটিকে কোরবানি দিয়েছেন সেই ইসলামের উপর আমি অন্য কিছুকে প্রাধান্য দিচ্ছি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সামনে আমার মাথা ঠেকানোর ঘোষণা দিচ্ছি আমার ইমান কোথায় থাকবে কেউ বলছে তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জোড়াইলে দেশকে বলছে তুমি অন্য মুখে তুলে দিলে অথচ একজন মুসলমান বিশ্বাস করে রাজিক এবং রাজ্জাক যদি কেউ থাকে রিজিক দাতা যদি কেউ থাকে তিনি কে আল্লাহ ছাড়া আর কেউ আমাকে রিজিক দিতে পারে না অথচ বলছি নিত্যদিন বলছি তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে একজন মুসলমান নিজের আদর্শ নিজের মতবাদ এবং নিজের জিন্দিগির সকল ক্ষেত্রে যতক্ষণ না ইসলামকে গ্রহণ করবে ততক্ষণ সে মুসলমানদের কাতারে সামিল হবে না আল্লাহ তালা বলে দিচ্ছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো মতবাদ অন্য কোনো মতাদর্শের পিছনে পড়বে এগুলোকে কামনা করবে আমিন তার থেকে এগুলোকে কখনো গ্রহণ করা হবে না বহু আফিল আখেরাতে খাসিরিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এজন্য একজন মুসলমান নিজের জিন্দিগির সকল ক্ষেত্রে ইসলামকে মানতে ইসলামকে গ্রহণ করতে বাধ্য শুধু এক ক্ষেত্রে ইসলামকে গ্রহণ করলাম অন্য ক্ষেত্রে মানব রচিত আদর্শকে আমি ইসলাম হিসাবে বা আমার দিন হিসাবে গ্রহণ করলাম তাহলে আমি আল্লাহ তালার বিধানকে অস্বীকার করলাম আরে ভাই শব্দ হলো দুটো একটা হলো কুফর একটা হলো শিরিক কুফর মানে হলো অস্বীকার করা ইসলামের মধ্যে উদাহরণস্বরূপ যদি একশোটা বিধান থাকে কোনো একটা বিধানকে যদি আমি না মানি তাহলে আমি কাফির হয়ে গেলাম আমি কুফর করলাম অস্বীকার করলাম আর শিরিক মানে হলো অংশীদার সাব্যস্ত করা যে আল্লাহ তালা তো কিছু বিধান দিয়েছেন আর আমি আমার নিজের থেকে কিছু বিধান ইসলামের মধ্যে অ্যাড করলাম এটা হলো শির্ক আর এটা হলো আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা এজন্য কোরআন বলছে তোমরা তোমাদের জিন্দগির সকল ক্ষেত্রে তোমাদের আইন কানুন তোমাদের বিধান সংবিধানের সকল ক্ষেত্রে তোমাদের সামনে আদর্শ একটাই সেটা হলো ইসলাম তুমি ইসলাম ছাড়া অন্য কোনো নীতি অন্য কোনো রীতি প্রবর্তন করতে চাও ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন তাহলে তোমার এই স্পৃহা এই চেতনা অনুপাতে কখনো তুমি জালেমের কাতারে সামিল হয়ে যাবে কখনো ফাসিকের কাতারে সামিল হয়ে যাবে কখনো কাফের কাতারে সামিল হয়ে যাবে আমাদের দেশগুলোতে যখন কোনো কুফরি আইন কুফরি আইন কারণ যখন প্রণয়ন করা হয় তখন দেখা যায় আলেম ওলামায় কেরাম আজকে তো আমাদের ওলামায় পরিষদের পক্ষ থেকে মাহফিল তো দেখবেন ওলামায় কেরাম সারা দেশের মধ্যে প্রতিবাদে মেতে ওঠেন কিছু মানুষ মন্তব্য করে আরে দেশ চলবে দেশের মতো ধর্ম থাকবে ধর্মের জায়গায় তুমি একজন আলেম তুমি তোমার মসজিদের বিষয় নিয়ে মাথা ঘামাও তুমি একজন আলেম তুমি তোমার মাদ্রাসার বিষয় নিয়ে মাথা ঘামাও তুমি কেন দেশ নিয়ে কথা বলো তুমি কেন দেশ নিয়ে মন্তব্য করো আরে এই মূর্খ এই অজ্ঞ সে তো ভেবেছে ইসলাম মানে মনে হয় শুধু নামাজ পড়া আর ইসলাম মানে মনে হয় শুধু কোরআন শিক্ষা দেওয়া আরে একটা দেশ একটা রাষ্ট্র একটা পৃথিবী যতক্ষণ পর্যন্ত ইসলামের অনুসারী না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান শান্তির সঙ্গে ঘুমাতে পারে না ফিতনা যতক্ষণ পর্যন্ত একটা ফিতনা বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চল চলবে এই জন্য যে কোনো ফেতনা হলে ওলামায় কেরাম কেন মাথা ঘামান এই তলাবায় কেরাম তারা কেন পড়ালেখা বাদ দিয়ে মাঠে নেমে আসেন আরে ইলমের দাবি ইলমের দাবি তো হলো আবু হরিয়াল্লাহ বড় মহাদ্দিস ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস বড় মুফাসির ছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ বড় ফকিহ ছিলেন আবু বকর অমর ওসমান আলী রবি আল্লাহ আনহম তারা রাষ্ট্রনায়ক ছিলেন কিন্তু যখন ইসলামের প্রশ্ন এসেছে যখন ইসলামের উপর হামলা হয়েছে তখন সেই মহাদ্দিস হাদিসের দশ বন্ধ করে দিয়েছেন সেই ফকি তার ফিকের দশ বন্ধ করে দিয়েছেন সেই মুফাসির তার তাফসিরের দশ বন্ধ বন্ধ করে দিয়েছেন সবাই মিলে রাসুলের পিছনে পিছনে বদরের ময়দানে ছুটেছেন উহুদের ময়দানে ছুটেছেন খন্দকের ময়দানে ছুটেছেন তারা এটা ভাবেননি যে আমার তাফসিরের দর্শের কি হবে আমার হাদিসের দর্শের কি হবে আমার শিক্ষার দর্শের কি হবে আর ইসলাম যদি বাঁচে তারপর আমার তাফসির ইসলাম যদি বাঁচে তারপর আমার হাদিস ইসলাম যদি বাঁচে তারপর আমার একজন মুসলমান ইসলামের উপর আক্রমণ আসবে আর কখনো এটা মেনে নেবে এটা কখনো মুসলমানের আদর্শ না আপনি দেখেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যখন ইন্তেকাল করেন চারোদিকে ফিতনা আর ফিতনা কোন দিকে মানুষ দলে দলে মোরতাদ হয়ে যাচ্ছে তারা বলছে রাসুল শেষ রাসুল দুনিয়া থেকে চলে গেছেন ইসলামও বুঝি শেষ একদিকে ভণ্ড নবীদের ফেতনা মুসাইলামা কাজাব নিজেকে নবী দাবি করছে আসওয়াদ আনসি নিজেকে নবী দাবি করছে আরো অনেক এরকম নবী নিজেদেরকে ভণ্ড নবী দাবি করছে তাদের আহ্বানেও কিছু মানুষ সাজা দিচ্ছে ফিতনা আর ফিতনা এমন অবস্থায় কিছু মানুষ তারা বলল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের যুগে আমরা রসুলের প্রতিনিধির কাছে জাকাত দিতাম ইসলামের বিধানই হলো বাহ্যিক যে সম্পদ আমার গরু ছাগল আমার ব্যবসা বাণিজ্যের সম্পদ এগুলো জাকাত রাষ্ট্রের পক্ষ থেকে উসুল করা হবে ইসলামের রাষ্ট্র যদি হয় তারপর এই জাকাতগুলোকে পুরো দেশের দরিদ্র অসহায় জনগোষ্ঠীর মধ্যে সুষমভাবে বন্টন করা হবে যাতে এমন না হয় এক জেলা তারা রাতারাতি ধনী হয়ে যাচ্ছে আর অন্য জেলার মানুষ উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের মানুষ তারা এত হয় এতটা অসহায় অবস্থায় দিনাতিপাত করছে যে পাঁচশো টাকার লোভ দেখিয়ে এক হাজার টাকার লোভ দেখিয়ে তাকে খ্রিস্টান বানিয়ে ফেলা হচ্ছে এমন যেন না হয় কিছু মানুষ তারা বলল রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের যুগে রসুলের প্রতিনিধির কাছে আমরা জাকাত দিতাম কিন্তু যেহেতু রাসুল ইন্তেকাল করেছেন এখন আমরা নিজেদের জাকাত নিজেরা দেব রাষ্ট্রের প্রতিনিধির কাছে আমরা জাকাত দেব না তখন আবু বকর রাজি আল্লাহ প্রথমে তাদের কাছে দাওয়াত পৌঁছালেন যে তোমরা রাসুলের যুগে যেভাবে জাকাত দিতে সেভাবেই জাকাত দাও যদি এভাবে জাকাত না দাও জোর করে তোমাদের থেকে জাকাত আদায় করা হবে পরবর্তীতে তারা যখন তাদের মতবাদের উপর অনর থাকলো তারা এটা বলা শুরু করলো যে না আমরা জাকাত দিব না নিজেদের জাকাত নিজেরাই দিব তখন আবু বকর রাজি আল্লাহ ফানু সিদ্ধান্ত নিলেন তিনি বাহিনী পাঠিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন বড় বড় সাহাবি ওমর রাজি আল্লাহ আনফর মতো সাহাবি তাকে বোঝাচ্ছেন হে আবু বকর হে আমিরুল মুমিন হে খালিফতুল্লাহ ফিল আর্দ রসুল্লাহ ইন্তেকাল করেছেন দুনিয়ার মধ্যে এখন অনেক ফেতনা হচ্ছে এই বিষয়টার দিকে পরবর্তীতেও আমরা আত্মনিয়োগ করতে পারবো এখন অন্যান্য ফেতনার দিকে আমরা মনোযোগ দেই কিন্তু আবু বকর রাজিয়াল্লাহ নিজের সিদ্ধান্তের উপর অনুর থাকলেন রাসুলের পরে যেই মানুষের মর্যাদা সর্বোচ্চ বেশি সবচেয়ে বেশি সেই মানুষটা বললেন ওল্লাহ আল্লাহর কসম যে ব্যক্তি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব তোমরা কেউ যদি না আসো আমি একা আবু বকর যুদ্ধ করব আয়ান কসুদ্দিন ওয়ান হাইয়ন আমি আবুবকর জীবিত থাকতে ইসলামের দিনের এতটুকু ক্ষতি হবে আমি এটা মেনে নিব না মুসলমানের আদর্শ এটা আমার সহায় সম্পদ না থাকতে পারে আমার ব্যবসা বাণিজ্যের হালত ভালো না থাকতে পারে আমার পরনে পোশাক না থাকতে পারে কিন্তু যখন প্রশ্ন আসবে আল্লাহর যখন প্রশ্ন আসবে রসুলের যখন প্রশ্ন আসবে ইসলামের একজন মুসলমান নিজের জিন্দেগি দিয়ে দিতে সামান্য কুণ্ঠাবোধ করবে না আর ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ ইসলাম জীবিত হবে প্রত্যেক কারবালার পরে হোসাইন রাজি আল্লাহ তিনি জানতেন একটা বাক্য যদি মুখ দিয়ে শুধু বলতেন মাত্র একটা বাক্য আমি ইয়াজিদকে মেনে নিলাম শুধু একটা মাত্র বাক্য যদি বলতেন হোসাইন রাজি আল্লাহ আনহু এবং সে অসহায় শিশু বাচ্চাদের রক্তে সেই নদীর পাশ তখন রক্তে রঞ্জিত হতো না কারবালার ময়দান রক্তরঞ্জিত হতো না কিন্তু নিজের জীবন দিয়ে তিনি বাতিলের সামনে মাথা নত করেননি আপোষ করেননি হাসি মুখে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন আজকে তো আমরা বলি হায় হোসাইন হায় হোসাইন প্রতি বছর দশ মহারাম আসলে হোসাইনের জন্য আমরা কান্নাকাটি করি নিজেদের পিঠ রক্তাক্ত করি আমরা লাশ বানিয়ে নিয়ে আমরা রাস্তার মধ্যে স্লোগান করি কিন্তু একবারও ভাবি না এই হোসাইন কেন জীবন দিল আরে বাতিল তো সব যুগে থাকবে বাতিল যদি ফেরাউনের রূপে আসে তাহলে হক আসবে মুসার রূপে বাতিল যদি জাদুঘরের রূপে আসে হক আসবে ইসার রূপে আর বাতিল যদি সাহিত্যের শক্তি নিয়ে আসবে হক আসবে মোহাম্মদুর রসুল্লাহ রূপে বাতিল তো সব যুগে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে কিন্তু হকের মেহনত কেন দমে যাবে আরে তুমি সেই চোদ্দশো বছর আগের কারবালা নিয়ে এখন তুমি চেতনা করছো তুমি তোমার চেতনার বিস্ফোরণ ঘটাচ্ছ এখনের দুনিয়ায় যে এত কারবালা হচ্ছে এখনের দুনিয়ায় যে কারবালার থেকে আরো বড় ট্রাজেডি চলছে সেদিকে তোমার নজর নেই কেন কোথায় তোমার হোসাইনের মতবাদ কোথায় তোমার হোসাইনের ভালোবাসা কোথায় তোমার সেই মুখের বলি হুসাইনের ভালোবাসা দাবি করার জিনিস না কোন ভালোবাসাই মুখে দাবি করার জিনিস না তাসিল ইলাহ وانت تظهر حبه هذا لعمري في الفعال بديع لو كان حبك صادقا لاطعته فان المحب لمن يحب مطيع তুমি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি আর তুমি আল্লাহর অবাধ্যতা করো আর এটা তো একটা অভিনব বিষয় যে তাকে ভালোবাসে সেটা তার আনুগত্য করে মুখে দাবি করছে আমি আশেকে রাসুল আমি আশেকে রাসুল কিন্তু মুখে এখনো দাঁড়িয়েটাই রাখতে পারলাম না আমার পোশাকে আমার দেহের মধ্যে এখনো সুন্নতি লেবাসি আসলো না দাবি করলাম আশেকে রাসুল আর এই আশেকে রাসুল দাবি করলে কি হবে আবু তালেব তো মৃত্যুর সময় নিজেকেও দাবি করছে ভাতিজা তোমার দিন সত্য আমি মানি তোমার দিনের সামনে আমি উৎসর্গিত হয়ে যেতাম শুধু মানুষ কি বলবে এজন্য উৎসর্গিত হতে পারলাম না সেই আবু যদি মানুষের কথার কারণে ইসলাম গ্রহণ না করার কারণে জাহান্নামি হতে পারে আমি আপনি মানুষের কথার ভয়ে দাড়ি রাখলাম না মানুষের কথার ভয়ে সুন্নতি লেবাস পড়লাম না মানুষের কথার ভয়ে আমি ইসলাম থেকে দূরে সরে গেলাম মানুষের কথার ভয়ে আমি আয়ালে মোলামা এবং ইসলামের বিরুদ্ধাচরণ করলাম তাহলে আমি কিভাবে আল্লাহর সামনে দাবি করব হে আল্লাহ কেয়ামতের দিন তো আর কোনো তখন ভনিতা চলবে না কোনো অভিনয় চলবে না তখন কিভাবে বলবো হে আল্লাহ আমি তো আপনাকে ভালোবাসতাম আজকের দুনিয়ায় আমরা সবাই জানি দাওয়াত তাবলিগের মধ্যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কিছুটা অনৈক্য চলছে কিছুটা বিবাদ হচ্ছে ওলামায় কেরাম তাদের সাধ্য অনুযায়ী মানুষের সামনে সত্য বিষয়কে স্পষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা নিয়ে অনেক মানুষের অনেক ধরনের মন্তব্য যে মানুষের সামনে এটাকে কেন তুলতে হবে ঘরের বিষয়ে তো ঘরেই সমাধান করা যেত আরে ওলামায় কেরাম শুধু একজন ব্যক্তিকে নিয়ে ব্যক্তির প্রতি তো তাদের কোনো বিদ্বেষ নেই একটা হক মেহনত হক মেহনত দুনিয়ার মধ্যে চলবে এটা নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নেই সৈয়দ আবুল আলম মৌদুদি আমরা সবাই তার নাম শুনেছি জামাত ইসলাম যাকে আদর্শ মনে করে এই সৈয়দ আবুল আলম মৌদুদি তিনি যখন তার মতবাদ মতাদর্শ প্রচার করার পূর্বে তিনি যখন ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য লেখালেখি শুরু করেন আপনি ইতিহাস পড়ে দেখেন আমাদের দারুল আলম দেওবন্দ সহ আমাদের আকাবিন ওলামাই কেরাম আলেম না হওয়া সত্ত্বেও যেহেতু তার কলমের তার উম্মতের খেদমত হচ্ছে তার পাশে ছিলেন তাকে সমর্থন দিয়েছিলেন সৈয়দ আবুল হাসান আলী নদবি মৌলানা মঞ্জুর নমানি শামসুল হক ফরিদপুরি রাহিমাহমুল্লাহ তালা এরকম বড় বড় মানুষ তার সঙ্গ দিয়েছিলেন কেন কারণ যদিও সেই মানুষটা আলেম না একজন সাংবাদিক কিন্তু তার কলমের দ্বারা ইসলামের তো অনেক উপকার হচ্ছে ইসলামের বিধানগুলোকে বর্তমান জামানার দলিলের মাধ্যমে জাতির সামনে সুন্দরভাবে উপস্থাপন করছেন কিন্তু যেই মাত্র এই মানুষটা কিছু কিছু বিষয়ে কোরআন এবং সুন্নার খেলাফ উম্মতের সর্বসম্মত সর্বজন বিদিত আকিদার খেলাফ বিভিন্ন বিষয়ে তার কলমের মাধ্যমে লিখতে লাগলেন তখন ওলামায় গ্রামের টনক লড়ে গেল তারা প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করলেন যে ভাই এই বিষয়টা তো কোরআন এবং সুন্নাহ এটা বলে আপনার কলমের জোর আছে ঠিক আছে আপনি যখন এই বিষয়টা যদি এখন প্রচার করেন মানুষ ভুল বুঝবে মানুষ গোমরা হবে আপনি জমহুর ওলামায় কেরাম এবং উম্মতের সালাফে সালহীনের সর্বসম্মত আকিদের দিকে ফিরে আসেন দীর্ঘকাল পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছেন সৈয়দ আবুল হাসান আলী নাদবী তো অনেক দিন পর্যন্ত এই ভুল বিষয়গুলো সামনে আসার পরও তার সঙ্গে ছিলেন কিন্তু একটা পর্যায়ে যখন দেখা গেল না কোনোভাবে কোনো কিছু কাজ হচ্ছে না তাহলে মানুষের জন্য প্রথম কাজ হল সংশোধন যে একজন ব্যক্তি একটা ভুল করলে তাকে একান্তে গিয়ে বোঝানো হবে তাকে নসিহাত করা হবে তাকে সংশোধন করার চেষ্টা করা হবে কিন্তু যখন সংশোধনের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন কাজ হলো সংশোধন না তখন কাজ হলো সতর্কীকরণ যে এখন এই মানুষটা তো আর ফিরছে না সে তো আর থামছে না তাহলে জাতিকে বোঝাই যে এই বিষয়টা হলো হক আর এই বিষয়টা হলো বাতিল তোমরা হকের দিকে ফিরে আসো তোমরা বাতিলের অনুসরণ করো না কারণ আল্লাহ তালা কোন মানুষের জন্য অধিকার দেননি যে সে কোরআন এবং সুন্নার বাইরে গিয়ে পৃথিবীর কারো অনুসরণ করবে আল্লাহ তালা কাউকে অনুমতি দেননি স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলে না সৃষ্টি যদি আমাকে এক আদেশ দেয় আমার বাবা আমাকে এক আদেশ দেয় আমার উস্তাদ আমাকে এক আদেশ দেয় আমার পীর আমাকে এক আদেশ দেয় আমার দলের নেতা আমাকে এক আদেশ দেয় আর আমার আল্লাহ এবং তার রসুল এক আদেশ দেন তাহলে মুসলমান তো সেই ব্যক্তি দেশে দুনিয়ার সবার আদেশকে লঙ্ঘন করে আল্লাহ এবং তার রসুলের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেবে ইসলাম শব্দের অর্থই হল আত্মসমর্পণ আসলাম তুলে রব্বিল আলমিন আমি রব্বুল আলমিনের সামনে আত্মসমর্পণ করলাম ইসলামের মধ্যে কোনো ব্যক্তি পূজার সুযোগ নেই ইসলামের মধ্যে কাউকে যদি মডেল মানতে হয় কাউকে আদর্শ মানতে হয় তাহলে কোরআন বলে দিচ্ছে আদর্শ মানতে চাও তাহলে শোনো হাসানা তোমাদের জন্য একটা আদর্শ দিয়ে দিলাম আল্লাহ রসুলের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসুল ছাড়া আর কোনো ব্যক্তি এমন নেই যাকে অন্ধভাবে অনুসরণ করা যায় এজন্য দল পূজা ব্যক্তি পূজার কোনো সুযোগ নেই তো যখন দেখা গেল এই মানুষটাকে বোঝানোর পরও তিনি বুঝছেন না তিনি তার কলমের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে তখন মাওলানা মঞ্জুর রহমানি এতকাল সঙ্গ দেওয়ার পরও কিতাব লিখে ফেললেন মাওলানা মৌদুদিকে সাথ মেয়ের রেফাকত কি সরগুজস্ট অন্যদিকে সৈয়দ আবুল হাসান আলী নদবী তিনি কিতাব লিখে ফেললেন আসরে হাজর মেদিন কিতাব তফহিম ও তশরিফ শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী কিতাব লিখে ফেললেন ভুল সংশোধন কিতাব লেখার ধারা চলল বয়ানে বয়ানে বলার ধারা চলল এবং আজকেও আপনি দেখেন আজকে তো কিছু মানুষ ওলামায় কেরামকে মৌদুদি জামাত শিবির বলে আখ্যায়িত করতে চায় ওলামায় কেরাম কোন দাবি নিয়ে যদি উঠেন তাহলে তাদের নেতাদের কান গরম করে দেয় আরে শোনো এরা হলো জামাত শিবির এরা হলো স্বাধীনতার শত্রু এরা হলো মুক্তিযুদ্ধের শত্রু এদের দাবি মেনো না এরা ইসলামের শত্রু অথচ ওলামায় কেরাম এই মাওলানা মৌদুদি হোক আর তার মতবাদ মতদর্শের হোক এমন সময় বিরোধিতা করে এসেছেন যে সময় আপনার রাষ্ট্রের জন্মই হয় ওলামাইকেরাম বাতিলার সামনে কখনো আপোষ করেনি কোন এক আলেও যদি কখনো ভুল বসত বা দুনিয়ার স্বার্থে যদি বাতিলার সামনে আপোষ করে তাহলে অন্যান্য ওলামাই কেরাম এই আলেমের বিরুদ্ধেও বলেছেন আপনি দেখেন ইমাম জালাল উদ্দিন সৈয়দি এত আগের মানুষ তিনি কিতাব লিখে গেছেন মা রাহুল আসাদিন ফি আদামিল মাজিল সালাতিন যার বাংলা অনুবাদও আছে রাজদরবারে আলিমদের গমন একটি সতর্কবার্তা তো ওলামায় কেরাম সর্বদা বাতিলের বিরোধিতা করেছেন সর্বদা বাতিলের বিরোধিতা করেছেন এই বিরোধিতা করতে গিয়ে আপনি দেখেন পাকিস্তানে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য ওলামায় কেরাম যে আন্দোলন করেছেন কত শত মানুষের জীবন গেছে এক আন্দোলনে এরকম বিভিন্ন দেশে ওলামায় কেরাম শান্তিপূর্ণভাবে চেষ্টা করেছেন যে মানুষের সামনে আমরা হককে স্পষ্ট করব মানুষের সামনে বাতিলকে স্পষ্ট করব কারণ আল্লাহ তাআলা কাউকে ইসলাম মানতে বাধ্য করেননি কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করেননি না ওহাদাইনাহুন্নাজদাইন আল্লাহ তালা দুটো পথ দেখিয়ে দিয়ে গেছেন একটা হলো আল মুস্তাকিম আর আরেকটা হলো জাহান্নামের পথ সিরাত জাহান্নাম এই দুই পথ আল্লাহ তালা স্পষ্ট করে গেছেন রসুল উল্লাহ নিজের জিন্দগির মধ্যে স্পষ্ট করে গেছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যদি আবু জাহেল আবু সফিয়ানদের সঙ্গে আপোষ করে নিতেন জোট করে নিতেন ঐক্যর বন্ধন করে নিতেন তাহলে কিন্তু তিনি পারতেন তিনি পারতেন যে মক্কার মধ্যে নিজের প্রভাব প্রতিষ্ঠিত হবে নিজে মক্কার একটা নেতৃত্বনীয় পর্যায়ে যাবেন ক্ষমতাধর হবেন তারপর যখন ক্ষমতা থাকবে ক্ষমতা প্রয়োগ করে মানুষকে ইসলাম মানাবেন পারতেন কিনা কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বাতিলের সামনে এক মুহূর্তের জন্য আপোষ করেননি আরে আপনার মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা যে ইমামের নাম নিয়ে আপনি নিজের মাঝাব পালন করছেন সেই ইমামের লাশ বের হয়েছে জেলখানা থেকে আরে আমাদের নবী এক নবী ইউসুফ আলা নাম আলী ইসলাম সব নবী আমাদের মুসলমানদের কাছে সম্মানিত সেই নবীকেও বাতিলের সামনে আপোষ না করার জন্য বাতিলের আহ্বানে সারা না দেওয়ার জন্য কত বছর জেল খাটতে হয়েছিল দেখেন ইমাম মাহমুদ হানবল শুধু একটা আকিদা আল কোরআন মখলুক আল কোরআন মখলুক এই একটা বাক্য শুধু মুখে যদি বলে ফেলতেন তার উপর জেল আসতো না জুলুম আসতো না তাকে অন্যায় ভাবে প্রহার করা হতো না কিন্তু শুধু একটা বাক্য মুখে ঘোষণা দেননি বাতিলের সঙ্গে আপোষ করেননি সেই ইমাম আহমদের পিঠে দৌড়া মারা হয়েছে আর আমরা তো আমাদের আকাবির তো তারা এই ইমাম আবু হানিফা এই ইমাম শাহি এই ইমাম মালিক ইমাম আহমদ তারাই তো আমাদের আকাবির আর আপনি দেখেন ওলামা এ কেরাম তারা তো মাদ্রাসা নিয়ে পড়ে থাকতে পারতেন তাহলে দারুল দেওবন্দের গোড়ায় কেন শেখুল হিন্দের রক্ত পড়লো কেন কাসেম নানুতবির রক্ত পড়লো কেন শেখুল হিন্দ এবং হোসাইন আহমদ মাদানিকে মাল্টার দ্বীপে নির্বাসন কাটতে হলো কেন তারা কি পারতেন না যে আমরা এই কোরআন নিয়ে থাকছি আমাকে তো না করা হচ্ছে না যে হে মাহমুদ হে শেখুল হিন তুমি ডালিম গাছের নিচে বসে দশ করাও তোমাকে তো আমি না করছি না তার দশের উপর তো কোনো আঘাত আসেনি কিন্তু না মুসলমান মুসলমানের আদর্শ মুসলমানের ধর্মের প্রতিনিধি ধর্মের নেতা ধর্মের তদারক্ত করবে ওলামায় কেরাম এ ওলামায় কেরাম যদি বাতিলের সঙ্গে আপোষ করে ফেলে মানুষ তো দলে দলে দলে জাহান্নামের দিকে ছুটতে থাকবে এজন্য দাওয়াত তাবলিগের নামে সারা দুনিয়ার মধ্যে যে মেহনত চলছে অবশ্যই এই মেহনত অনেক উপকারী এমন এমন দেশের মধ্যে মেহনতের মাধ্যমে আল্লাহ তালা দিন পৌঁছিয়েছেন যে দেশের মধ্যে এককালে ইসলামের কোন আহ্বান ছিল না যে দেশের মধ্যে একটা মসজিদ মাদ্রাসা পর্যন্ত ছিল না সেই ফিজির মতো দেশ সেই উপদ্বীপ এক একটা জায়গা যেখানে মানুষ আছে সেখানে আল্লাহ তালা দিনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন তো এই এক মেহনতের মাধ্যমে যে মেহনতের সূচনা হয়েছিল ইলিয়াস রহমতুল্লাহ আলহের মাধ্যমে সেই মেহনতের মাধ্যমে আল্লাহ তালা এই ফায়দাটা নিচ্ছেন যে মানুষের ঘরে ঘরে মানুষের পাড়ায় পাড়ায় মানুষের গ্রামে গ্রামে যেন হকের দাওয়াতটা পৌঁছে যায় এই জন্য শুরু থেকে ওলামা ইকেরাম এই মেহনতের সঙ্গে ছিলেন ইলিয়াস রহমতুল্লাহ আলী নিজেও দেবন্দের আলেম ছিলেন তার পরবর্তীতে যারা এই মেহনতের সঙ্গে ছিলেন এই মেহনতের নেতৃত্ব দিয়েছেন তারাও আলেম ছিলেন এমন ইলিয়াস রহমতুল্লাহ আলী ওনার চিল্লা সফর শেষ করে তিনি সাহারানপুরে চলে যেতেন পীরের কাছে গিয়ে নিজের কিয়া মেহনত দিতেন এই মাদ্রাসার মধ্যে সময় লাগতো ইলিয়াস রহমতুল্লাহ নিজে বলতেন যে যতদিন পর্যন্ত এই মেহনতের সঙ্গে ওলামায় কেরাম থাকবে এই মেহনত হকের উপর থাকবে যখন ওলামায় কেরাম দূরে সরে যাবে এই মেহনত হক থেকে দূরে সরে যাবে কারণ পৃথিবীর কোন মেহনত আলেম শূন্য হয়ে হকের উপর থাকতে পারে না আলেম মানে জ্ঞানী কোরআন এবং সন্ন্যার যার জ্ঞান আছে তিনি হলেন আলেম তো যেই ব্যক্তির জ্ঞান নেই সেই ব্যক্তি কিভাবে মানুষকে হক এবং কোরআন এবং সন্না অনুযায়ী পরিচালিত করবে তো এই জন্য দাওয়াত তাবলিগের নামে সারা দুনিয়ার মধ্যে যে মেহনত চলছে যে হাত মেহনত চলছে ওলামায় কিরাম নিজেদের সাধ্য মতে মেহনতে শরিক থাকতেন প্রতি বছর আপনি দেখেন কতজন আলেম সালে থাকতেন রমজানে কি পরিমাণ জামাত ওলামায় কিরামের জামাত তলাবায় কিরামের জামাতে মেহনতের সঙ্গে শরিক হতো মাদ্রাসার বন্ধুগুলোতে ওলামায় কিরাম নিজেদের পড়ালেখা শেষ করে এই তিন দিন বাসায় যাওয়া বাদ দিয়ে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো বাদ দিয়ে এই মেহনতে সময় দিতেন কেন যতটা না নিজের ফায়দার জন্য তার থেকে বেশি উন্মতের ফায়দার জন্য আর নিজের ফায়দা তো হবে ঘরে বসে যদি আমি কাল আল্লাহ কাল রসুল করি নিজের ফায়দা বেশি হবে কিন্তু আমি যদি মেহনতের সঙ্গে শরিক থাকি যেহেতু এই মেহনত সারা দুনিয়ার মধ্যে চলছে এই মেহনত মানুষের ঘরে ঘরে যাচ্ছে এই মেহনতকে যদি হকের উপর রাখা যায় এই মেহনতকে যদি নবমী আদর্শের উপর রাখা যায় তাহলে এই মেহনতের মাধ্যমে আরো বেশি মানুষ উপকৃত হবে কিন্তু যখন দেখা গেল এই মেহনতের মধ্যে কোন কোন মানুষের কারণে কিছু বিষয় এমন চলে আসছে যে বিষয়গুলো কোরআন এবং সন্ন্যার খেলাফ উম্মার সালাফে সালেহিনের আতিদের খেলাফ কোরআন এবং সন্ন্যার অপব্যাখ্যা তখন ওলামাই কেরাম দীর্ঘকাল পর্যন্ত প্রায় টানা চার পাঁচ বছর নিজেরা আপোষে পরামর্শ করে মার্কাজগুলোতে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে যারা এই কথাগুলো বলছে তারা যেন এই কথাগুলো মানুষের সামনে না বলে তারা যেন হক কথাগুলো কোরআন এবং সন্ন্যাস সমর্থিত কথাগুলোই মানুষের সামনে বলে টানা চার পাঁচ বছর পর্যন্ত এই শাহ মুসাফি হাফিজাহুল্লাহ এরকম আরো বড় বড় মুরব্বী ওলামাই কেরাম যাদের জন্য সফর করা অত্যন্ত কষ্টকর বিভিন্ন সময়ে ঢাকা গেছেন কাকরাইলের মুরব্বীদের সঙ্গে বসেছেন বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু দীর্ঘ সময়ে যাওয়ার পরও যখন দেখা গেল না কেউ মানছে না অথবা মুখে মেনে নিলেও একবার রজু করে নিলেও সে আগের কথা দেদা আসতে বলে যাচ্ছেন তখন ওলামায় কেরাম ভাবলেন যে এখন সংশোধনের চেষ্টাগুলো যখন ব্যর্থ হয়ে যাচ্ছে এই মেহনতের সঙ্গে যেহেতু এত হাজার হাজার এত লাখ লাখ মানুষ জড়িত আছে এই মেহনতের মধ্যে যদি ভুল ঢুকে যায় গুমরাহি ঢুকে যায় একজন দুইজন মানুষ না একশো দুইশো মানুষ না এক হাজার দুই হাজার মানুষ না লাখ লাখ মানুষ গুমরা হয়ে যাবে তখন ওলামা একরাম চেষ্টা করলেন জাতির সামনে আমরা অজাহাত করি জাতির সামনে স্পষ্ট করি হক কোনটা বাতিল কোনটা তারপর তোমরা তোমাদেরটাই গ্রহণ করো তোমরা হক যখন চিনে ফেলবে বাতিল চিনে ফেলবে নিজের জন্য কোনটা উপকারী হবে তুমি নিজেই বুঝতে পারবে এখন এসে কিছু মানুষ বলা শুরু করছে এগুলো নিয়ে মাথা কারণ তাদেরকে এই দায়িত্ব রসুল্লাহ সাল্লাহ ইসলাম দিয়ে নবীগণের উত্তরাধিকারী নবীরা দিনের যে কোনো শাখায় যদি কোনো ফেতনা হতো নবী জীবিত থাকলে ফেতনার সমাধান কে করত নবী করত যেহেতু নবী জীবিত নেই নবীর উত্তরাধিকার হলেই যে ওলামায় কেরামের কাফেলা তারা হলো নবীর উত্তরাধিকারী এই ওলামায় কেরামের দায়িত্ব হলো দিনের যে কোনো শাখায় যে কোনো প্রকারের ফিতনা হবে তারা এই ফিতনার সমাধান করবেন এই দায়িত্ব রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামই তাদেরকে দিয়ে গেছেন সুতরাং দাওয়াত তাবলিগের মধ্যে যদি কোনো ফেতনা হয় এই ফেতনা নিয়ে ওলামা একরাম বলবেন জিহাদের নামেও যদি কোনো ফেতনা হয় সেই ফেতনা নিয়ে ওলামা একরাম বলবেন মসজিদ মাদ্রাসার নামেও যদি কোনো ফেতনা হয় সেই ফেতনা নিয়েও ওলামা একরাম বলবেন এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে দিনের যে কোনো সেক্টরে যে কোনো ধরনের ফিতনা ঘটবে ফিতনা ঢুকবে ওলামা কেরাম নিজেদের জিন্দেগি দিয়ে হলেও নিজের বুকের রক্ত দিয়ে হলেও এই সকল ফিতনাকে প্রতিরোধ করবেন সেই জন্য ওলামায় একেরাম চেষ্টা করলেন যে জাতির সামনে আমরা স্পষ্ট করি যে মাওলানা সাদ সাহেব তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো তাকে বোঝানোর পরও যেহেতু তিনি মানছেন না এই কথাগুলো কোরআনের খেলাফ এই কথাগুলো সুন্নার খেলাফ এখন তোমরাই তোমাদের বিষয়টাকে গ্রহণ করে নাও আর এই বিষয়টা বোঝা অনেক সহজ কেন কারণ দাওয়াত তাবলিগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দাওয়াত তাবলিগ কোনো ব্যক্তি কেন্দ্রিক মেহনত না আপনারা যারা ইসলামে যান তারা সবাই জানেন যে মাওলানা তারেক জামিল হাফিজাহুল্লাহ তার বয়ান কতটা তাস্কির কতটা সুন্দর বয়ান করেন কিন্তু গত দশ বছরে বা পনেরো বছর ইস্তেমার মাঠে তার বয়ান কে কে শুনেছেন কেউ শুনেননি অথচ এই মানুষটা এত তাসিরওয়ালা বয়ান করেন অনেক সময় নিজে ইস্তেমার মাঠে উপস্থিত থাকেন দেখা যাচ্ছে অনেক মানুষ বয়ান করছে যাদের কথা ওই রকম স্পষ্ট না কথায় তাসির নেই তারা বয়ান করছেন কিন্তু এই লোকটা কেন বয়ান করছেন না আপনি রহস্য বের করেন আপনি দেখবেন পাকিস্তানের রাইভেন্টের মুরব্বী ভাই আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ সহ এবং মাওলানা সাদ সাহেব তারা সহ ওনারা যখন দেখলেন যে মাওলানা তার জামিল যদি বয়ান করে ওনার বয়ানে এত তাসির যে উনি বয়ান করলে সকল মানুষ মজমের মধ্যে যারা আছে আল্লাহর কথা সময় লাগানোর জন্য প্রস্তুত হয়ে যায় তাহলে এই মানুষটার কথায় যদি এত তাসির হয় তাহলে হতে পারে দূরবর্তী আশঙ্কা আছে মানুষরা এই মেহনতের দিকে না ঝুঁকে এই ব্যক্তির দিকে ঝুঁকে যাবে আর দাওয়াত তাবলিগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এক এটা কোন ব্যক্তি কেন্দ্রিক মেহনত না দ্বিতীয় হজরতজি ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলী ইলিয়াস রহমতুল্লাহ আলী ইন্তেকালের পর একদিন বয়ান করছেন বয়ানের মধ্যে তিনি লম্বা আলোচনা করার পর সর্বশেষে গিয়ে বললেন যে আমার বাবা ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলী তিনি তো ইন্তেকাল করেছেন তো তার ইন্তেকালের পর আপনারা এখন কেন তাবলিগের মেহনত করছেন তিনি ইন্তেকাল করেছেন এই মেহনত শেষ ইউসুফ কান্দুলবী রহমতুল্লাহ আলী পরীক্ষা করার জন্য মানুষদেরকে প্রশ্ন করলেন মজমার পিছন থেকে এক মুরব্বী দাঁড়িয়ে ফাঁকা এক মুরব্বী দাঁড়িয়ে উঠে বলল আরে বেটা ইউসুফ আমরা তোমার বাবার তাবলিক করি না আমরা তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তাবলিক করি সুতরাং এই তাবলিক এই দাওয়াত এটা তো কারো পৈতৃক সম্পত্তি না এটা তো কোনো ব্যক্তিকেন্দ্রিক সম্পত্তি না সুতরাং এই মেহনত কিভাবে হকের মধ্যে থাকবে এই মেহনত কিভাবে কোরআন এবং সন্না অনুযায়ী চলবে এটা তদরকি ওলামায় কেরাম করবেন এবং এত ওলামায় কেরাম এখানে সময় দেওয়ার পর তাদের যদি এই বিষয়ে কথা বলার অধিকার না থাকে তাহলে তো মানুষ বলবে ওলামায় কেরাম তো দেওয়ানবাগ যায়নি তাহলে তারা কেন দেওয়ানবাগিকে গোমরা বলে ওলামায় কেরাম তো আটনসীর দরবারে যায়নি তারা কেন আটনসীর দরবারকে গোমরা বলে আরে ওলামায় কেরাম তো চুরি করেনি তাহলে তারা কেন চোরকে খারাপ বলে আরে ওলামায় কেরাম তো বেবিচার করেনি তারা কেন বেবিচারকে খারাপ বলে আরে কোনো জিনিস খারাপ হওয়া ভালো হওয়া এর সম্পর্ক তাইলিমের সঙ্গে নিজে যাওয়া না যাওয়ার সঙ্গে না হক এবং বাতিল স্পষ্ট ইসলাম এবং কুফুর স্পষ্ট আলো এবং আধার স্পষ্ট সুতরাং কোনটা আলো এবং কোনটা আধার সেটা চিহ্নিত করে দেবেন ওরা মায়িকেরা আল্লাহ তালা আমাদেরকে সঠিক বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকর দাওয়ান আলহামদুলিল্লাহ হকির আলম